সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুন জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুন জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুন জরণে ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুন চরণে ভেসে আসে ওই সুমধুর তাল চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর চলতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোলের গান রয়েছে তাহাতে কি সুধা পুরাম শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোলের গান রয়েছে তাহাতে কি সুধা পুরাম কোথা পেল তাহারায় সুরমলাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুন জরুনি ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশের চাতারা কোথা পেলে স্নিগ্ধ জোচনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আরো রাত্রি হলো কেন নিকশ কালো বলো যদি আকাশের তারা কোথা পেলে স্নিগ্ধ জোচনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো কোথা পেল মানবের জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুন জরণে ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ